ছিল পরীক্ষিত মহারাজ একদা তিনি জঙ্গলে গেছিলেন যেখানে শিকার করেন ক্ষত্রিয়দের পক্ষে এটা অনুমোদন আছে তারা যুদ্ধ টেকনিক আয়ত্ত করবার জন্য পদ্ধতি আছে স্বাস্থ্যের অনুমোদিত তারা জঙ্গলে শিকার করবার জন্য যান তাদের প্র্যাকটিস করবার দরকার হয় নাহলে প্রজা পালন করতে পারবেন রক্ষা করতে পারবেন না এসব অনেক এর অনেক বিচার আছে পরীক্ষিত মহারাজ জঙ্গলে গিয়ে সেদিন এক অভিনব বিচার অভিনব বিষয় হয়ে গেল পরীক্ষিত মহারাজ তিনি জঙ্গলের মধ্যে এমন একটা জায়গা হারিয়ে গেলেন সেখানে গিয়ে তিনি তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়লেন অত্যন্ত জঙ্গলে ভ্রমণ করতে করতে চিন্তা করলেন এখানে কি কোনো জলাশয় আছে এই জলাশয়ে যদি পাওয়া যায় তাহলে নির্মল জলাশয়ে কিছু জল পান করে আর ভোজনের জন্য যদি কিছু পাওয়া যেত ফলমূল তা এমন জায়গায় পড়ে গেছেন কিছুই নেই হঠাৎ দেখেন একটা মুনির আশ্রম বলে যাক বাঁচা গেছে মুনির আশ্রম পাওয়া গেছে শ্রমিক মুনির আশ্রম সেখানে গিয়ে শ্রমিক মুনি ভজনেতে রয়েছেন তার নির্বিকল্প সমাধি এরম ভজনেতে এমনভাবে তিনি রয়েছেন এই জগতের মধ্যে তিনি নেই সমাধিস্থ অবস্থায় চলে গেছেন পরীক্ষিত মহারাজ সেখানে গিয়ে বারবার ডাকছেন রিসিভার রিসিভার রিসিভ কিছুতেই তিনি সাড়া দিচ্ছেন না কারণ তিনি শুনতে পাচ্ছেন না স্থানত্রয়াত উপরতম বলা রয়েছে এই জগতের মধ্যে তিনি নেই তিনি চলে গেছেন পরীক্ষিত মহারাজ বলতে বলতে হঠাৎ তার মধ্যে একটা অভিনব ব্যাপার দেখা দিল যেটা পরীক্ষিত মহারাজ কোনোদিনই কোনোদিন জীবনেও হয় নাই এখানে লেখা রয়েছে অভূতপূর্ব সহসা ক্ষুত্তিরভ্যাম আর্দিতাত্মনহা ব্রাহ্মণম প্রত্যভূত ব্রহ্মণ মৎসর মন্নুরেব হঠাৎ তার ওই ব্রাহ্মণের উপর একটু রাগ হয়ে গেল যেটা জীবনে কোনোদিনই হয়নি জন্ম থেকে আজ পর্যন্ত হয়নি সেই জন্য এখানে এই কথাটা আন্ডারলাইন করে বলা হয়েছে অভূতপূর্ব সহসা ক্ষুত্রভ্যাম অর্ধিতাত্মানাহা ক্ষুধা তিনি কাতর তো কোনোদিন এরকম হন না আজকে কি এমন হলো যে একেবারে একেবারে কাতর হয়ে পড়েছেন সহ্যের বাইরে চলে যাচ্ছে ক্ষুত্রভ্যাম আর্ধিতাত্মানাহা কেন তাকে যখন মহাভাগবত বলা হয়েছে ভাগবতের অনেক জায়গায় আর মহাভাগবতের যে ডেফিনেশন আমাদের শাস্ত্র বলছে তাতে তার ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে যাওয়ার প্রসঙ্গ আসেই না কেন যিনি মহাভাগবত হবেন তিনি কখনো ক্ষুধা তৃষ্ণায় কাতর হবেন না হয়ই না এটা অ্যাবসার্ড হতেই পারে না তাহলে আজকে কেন হলেন ভাগবতে যখন অনেক জায়গায় তাকে মহাভাগবত বলা আছে আর মহাভাগবতের যে সংজ্ঞা যে ডেফিনেশন আমরা জানি তাতে কখনোই তার এই ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে রেগে যাওয়াটা সম্ভব ছিল না ছিল সেই জন্যই শাস্ত্রে আমাদেরকে চোখে আঙুল দিয়ে বলেছেন মনে রেখো সিদ্ধান্ত যেন ভুল না হয় অভূতপূর্ব সহসা এই কথাটা খেয়াল রাখতে হবে অভূতপূর্ব নয় কোনোদিন তার জীবনে পূর্বে এটা হয় না অভূতপূর্ব ভূতকালে অভূতপূর্ব মানে পূর্বে কোনোদিন এরকম ধরনের ঘটনা সহসা হঠাৎ এটা হয়ে গেল তখন এই টিকাকরগণ যারা সিদ্ধান্ত বিদ্বার তারা বললেন না তাহলে এর পেছনে নিশ্চয়ই কোনো গুপ্ত কারণ আছে এইভাবে যারা অত্যন্ত উঁচু স্তরে বিচরণ করেন তার কারণগুলোকে কারণগুলোকে অ্যানালিটিক্যালি বিচার করে অরিজিনাল দিকে অগ্রসর হন যেমন একটা সায়েন্টিস্ট কোনো বিষয়ে যেমন রিসার্চ করতে আরম্ভ করলে প্রথমে ওই বিষয়ের ওপর পূর্বের কোন কোন সায়েন্টিস্ট বা ডক কারা কী কী রিসার্চ করেছেন এগুলো আগে খুলে দেখেন বিদেশে সুবিধে বেশি কারণ এই বিষয়ের ওপর আমি যদি রিসার্চ করব বলি সঙ্গে সঙ্গে কম্পিউটার খুলে দেখিয়ে দেবে এই বিষয়ে পূর্বে এরা এরা এই ধরনের রিসার্চ করেছে এর বাইরে আপনি কিছু করুন এটার নিয়ম বিদেশে এই সুবিধেটা আছে ভারতবর্ষ এখন হচ্ছে সুবিধে অ্যাডভান্স এখন একটা বৈজ্ঞানিকের লক্ষ্য হলো যে বিষয়টার উপর তিনি গবেষণা করে লক্ষ্যবস্তুতে অগ্রসর হবেন তার জন্য প্রাইমারি স্টেজে তিনি রিসার্চ করতে আরম্ভ করে প্রথমে তিনি রিসার্চ করলেন করলে বললেন অ্যানালিটিক্যাল না এটা হচ্ছে না এটা ছেড়ে দাও পরে আর একটা নেক্সট স্টেপে গেলেন এটা করলেন না এটাও হচ্ছে না এই করতে করতে সেটা রিসার্চ করতে করতে এগোবে অর্থাৎ যে সত্যতা যে সত্যতার দিকে তিনি এগোতে চাইছেন প্রাইমারি স্টেজে তিনি এগুলো বাদ দিয়ে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে সেখানে অগ্রসর হচ্ছে হতে হতে আলটিমেটলি সেখানে গিয়ে বললেন এবার হয়ে গেছে ইউরেকা আবিষ্কার হয়ে গেছে এবার ঠিক আছে তাহলে একটা রিসার্চ ওয়ার্কে কাজে যেমন পূর্বের সব এই যে জাজমেন্টগুলোকে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে পুরো ফাইন অগ্রসর হচ্ছে আরও এটা নয় এটা নয় ঠিক সেরকম পরম সত্য বস্তুর দিকে অগ্রসর হতে গেলে বেদান্তের যারা প্রারম্ভিক আলোচনা করেন যারা বেদান্তের রসেতে ডুবে যান নাই তারা ঠিক এরকম করে নেতি নেতি এটা নয় এটা ব্রহ্ম নয় এটা অতৎ বস্তু এটা তৎ বস্তু এটা নয় এটা নয় এটা তৎ বস্তু এটা অতৎ বস্তু না এটাকে বাদ দাও নেতি নেতি এটা নয় এটা নয় এই করতে করতে বাদ দিতে দিতে ফাইন দিকে অগ্রসর হন ঠিক গবেষণার ক্ষেত্রে যেরকম শাস্ত্রীয় বিচারটাও ঠিক সেরকম সাইন্টিফিক যখনই আমরা এই জাজমেন্ট করছি প্রথম কথাই হলো একটা সন্দেহ হচ্ছে তাকে মহাভাগবত নাম দেয়া হয়েছে দ্বিতীয় কথা হলো বলা হচ্ছে অভূতপূর্ব কোনোদিন এটা হয়নি তার জীবনে সহসা হয়ে পড়ল এত খটকা লাগছে এটা হতে পারে না এর কারণ কি এর অ্যানালিটিক্যাল কারণ করতে গিয়ে আমরা এখানে এই উত্তর পাবো যেটা বোকালোক এটা বুঝতে পারবেন না বোকালোকগুলো বলবেন পরীক্ষিত মহারাজকে কলি ধরেছে আরে কলিকে কাটতে গেলেন তিনি কলি ভয়েতে পায়ে পড়লো আবার কলি তাকে ধরবে পরীক্ষিত মহারাজকে অত বড় সাহস কত বোকা লোকগুলো বলুন দেখি হট করে একটা জাজমেন্ট পাস করে দিল এটা বললেই হয়ে গেল মুখে আবার অনেকে সাধুদের মধ্যে কি ধরনের ব্যাখ্যা করছেন আমি জানি না তারা কি মহাজন আনুগত্য করছেন কি না বলছে ওই যে সোনা সোনা জাত রূপ মাদাত প্রভু সোনার মধ্যে স্থান দিয়েছিলেন পরীক্ষিত মহাদের মাথায় সোনার টুপু ছিল মুকুট হ্যাঁ এই এই পেয়ে গেছি এই কারণে ওই সোনা তো সোনায় জায়গা দিয়েছিলেন তো সোনার মধ্যে কলি ছিল আমি বলি কোথা থেকে এইসব বিচারগুলো করছে রে বাবা প্রথম কথা আমার যে সিংহাসনে পঞ্চপাণ্ডকে এই যে যুধিষ্ঠির মহারাজকে কে বসিয়েছিল যদি এই বিচারটাও তোমাদের মধ্যে কাউর এসে গেল হ্যাঁ মহারাজ তো ভালো বিচার সোনার মুকুট রয়েছে সোনার মধ্যে কলি সোজা বিচার তো তোমার কাছে সোজা বিচার এই শাস্ত্রীয় বিচার অত সোজা নয় যদি তাই হবে তাহলে প্রথম আমাদের কোশ্চেন হল যে পঞ্চপাণ্ডব যারা আছেন তাদেরকে কৃষ্ণ ভালোবাসেন যুধিষ্ঠির মহারাজকে রাজ্য সিংহাসনে বসিয়েছেন রাষ্ট্রীয় যজ্ঞ করে যে এত বড় অধিপতি বানিয়েছেন যে সোনার মুকুটটা অভিষেক করে তাকে যে দেয়া হয়েছিল কে দিয়েছিলেন কৃষ্ণই তো করেছিলেন কৃষ্ণই তাদেরকে অ্যাপ্রুভ করেছিলেন রাজ্য রাজধানী সেই মুকুট তাহলে কৃষ্ণ যেটাকে অনুমোদন করলেন সেই বিষয়ের মধ্যে কলি কী করে এলো যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার তা তুমি বলছো উল্টো ব্যাখ্যা করছো তাহলে মাথার মধ্যে মুকুট ছিল সেটা সোনার তৈরি ছিল অতএব তার মধ্যে কলি ঢুকে গেছে অতএব পরীক্ষিত মাঝে মাথাটা খারাপ হয়ে গেছে আমাকে গিয়ে ঠিক করে দিতে হবে আমি বুদ্ধিমান পরীক্ষিত মহারাজের মাথা খারাপ হয় নাই এখানে স্বাস্থ্যকার ভবন বলছেন পরীক্ষিত মহারাজের কলির মধ্যে পরীক্ষিত মহারাজের মুকুটের মধ্যে কলির প্রবেশ সম্ভব নয় এটা কৃষ্ণ দত্ত প্রসাদ প্রসাদের মধ্যে কলি ঢোকে তাহলে কি হলো বলছে এটা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণকে জগতে বিস্তৃত করবার জন্য ভগবানের একটা অভিনব পদ্ধতি স্যার দাদা সেখানে হঠাৎ তার মধ্যে ক্ষুধা তৃষ্ণার উদ্গম করান কৃষ্ণ সবই পারেন কেন পারেন না যদি দশ হাজার শিষ্য সমেত দুর্বাসামনি জঙ্গলে পৌঁছালে তারা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে এক কণা শাক আর একটু জল পান করে এরকম ঢেকুর উঠলে পরে সমস্ত ঋষি সঙ্গ তৃপ্ত হয়ে বললেন আমাদের ঢেকুর উঠছে পেট ভর্তি আমরা খাবো না তাহলে কৃষ্ণ সবই পারেন জসমিন তুষ্টে জগৎতুষ্ট তসমিন তুষ্টে জগৎতুষ্ট এই কথাটা আমরা জানি তাই এখানে কৃষ্ণ তার মধ্যে ক্ষুধার একটা বৃত্তি তৈরি করে দিয়েছেন যোগমায়া এখানে মহামায়া নেই মহামায়া এবং যোগমায়া দুজন এই জগতে এই জগতে যিনি আছেন তিনি হচ্ছেন মহামায়া যার পুজো না যার পূজা আপনারা শরৎকালে খুব জাঁকজমক সহকারে করেন আমি তো হেসে হেসে বলি ওই অসুরগুলো সমাজে কালী পুজো করে মধ্য মাংস দিয়ে মহারাজ কালী পুজোর চাঁদাটা দিতে হবে আমার কাছে তো আসতে পারে না অন্য অন্য জায়গায় আসে আমি বললাম আমার কাছে এলে আমি সুন্দর উত্তর দিতাম হ্যাঁ আমি বলছি দেখ তোরা মধ্য মাংস দিয়ে কালী পুজো করবি তোরা যদি জানতিস কালী মায়ের ঘাড়ে হাতে যে খাঁড়াটা আছে তোদেরকেই কাটবার জন্য তাহলে আর কালী পুজো করতিস না এটা জানিস না ওই খানাটা কিন্তু কালি তোদেরকে খাটার জন্যই রেখেছে এই সত্য কথাটা যদি জানতিস তাহলে কোন ব্যাটা কালী পুজো করে করবে না দুর্গা মা তত্ত্ব বিচার করলে দেখে যে অসুরগুলোকে মারার জন্য যত অস্ত্রশস্ত্র নিয়েছে আর এইগুলো অসুর এরা বেশি করে দুর্গা পুজো করে কালী পুজো করে এরা যদি ওটা ছেড়ে দিয়ে মা যাকে পূজা করে কৃষ্ণ তাকে যদি পূজা করতে ভালো হতো কিন্তু করবে না তাদেরকে কলি ছাড়বে না মায়া তাকে ছাড়বে না সেই জন্য এখানে দেখা গেল সহসা এই ধরনের একটা বৃত্তি যেটা জীবনে কোনোদিনই তার জীবনে হয়নি ক্ষুধা তৃষ্ণা জাগ্রত হলো আর এই ব্রাহ্মণম প্রত্যভ্যুত বলছেন বলছেন ব্রাহ্মণম প্রত্যভ্যুত ব্রাহ্মণ মৎসর মন্যুর এবছ তার উপর কেন যেন একটু রাগ এসে গেল এই ঋষিটা ঢং করছে আমি এতবার ডাকছি একটু জল পান করার জন্য কে সারাও দিচ্ছে না কিছু না এ ভজন করছে না কি করছে কে বলে কি করলেন সামনে একটা মরা সাপ একটা মরে গেছে একটা সাপ পড়েছিল সেটাকে ধনুকে ডগা দিয়ে তুললেন তুলে সাপ এই ঋষির গলায় জড়িয়ে দিয়ে চলে গেলেন কি কথা রে বাবা যে ব্রাহ্মণ বৈষ্ণবকে পায়ে ধরে দণ্ডবোধ করেন যে সর্বদাই ব্রাহ্মণ বৈষ্ণবের চরণধুলি মাথায় নেন জীবনেও কোনোদিন এই ধরনের ভাবনা হয় না হঠাৎ কোথা থেকে এরম হলো হঠাৎ তার গলাতে একটা মরা সাপ জড়িয়ে দিয়ে চলে গেলেন রাজধানীতে কিন্তু মরা সাপ জড়িয়ে দিয়ে চলে যাওয়ার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেতে যেতে চিন্তা করছি ইয়ে আমি কি করলাম ইয়ে আমি কি করলাম তো কোনোদিন আমি করিনি তো আমার বংশে কোনোদিন এ ধরনের কথা নেই আমি ব্রাহ্মণ বৈষ্ণবকে ভালোবাসি বক্ষে লাগাই তাদের জন্যই আমার জীবন আজকে এটা কি করে বসলাম সঙ্গে সঙ্গে পশ্চাতাপ এলো অনুতাপ দগ্ধীভূত জ্বলছে আগুনের মতো রাজধানীতে এসে সব কাপড় চোপড় খুলে ফিরে পাগল হয়ে গেছেন মাথায় জল হয়ে চিন্তা করছেন হায় হায় এ কী করলাম কিভাবে এটা হলো আমার পরক্ষণে বিবেকের সঙ্গে কথা বলছেন যদি আমি আজকে অন্যায় করে থাকি সত্যি সত্যি অন্যায় করলাম হে ভগবান তার একটা উপযুক্ত শাস্তি দাও আমাকে এমন এক শাস্তি দাও জগৎবাসী সেই উদাহরণটা জানতে পারে আমারও যেন উপযুক্ত শিক্ষা হয় সঙ্গে সঙ্গে কোথা থেকে এই শ্রমিক মনির ঋষি শিলিঙ্গ ঋষি বাচ্চা ছোট বালকদের সঙ্গে ঋষি বালকদের সঙ্গে খেলছিল তাকে একজন এসে বলে এই তোর বাবার গলাতে রাজা কি করেছে গলা একটা মরা সাপ গলায় জড়িয়ে দিয়ে চলে গেছে তাই নাকি ঋষি বালক বাচ্চা হলো গায়ত্রী ফায়ত্রী জব করে তেজিয়ান বালক হলে কেউ যা বলবে তাই সত্য হয়ে যাবে ছুটতে ছুটতে খেলা ফেলে রেখে এখানে এসছেন এসে একবারে জোরে করে কাঁদতে আরম্ভ করলেন আর লোটাপুটি করে মাটিতে চিৎকার করে আস্তে আস্তে ঋষিবর চোখটা খুললেন আস্তে আস্তে সে যেখানে ভজনে চলে গেছিলেন ভজন করতে করতে সমাধিস্থ অবস্থা সেখান থেকে ফিরে এসে চোখটাকে খুলে বলছে বাবা তুই কাঁদছিস কেন কি হয়েছে তোমার বলে এই ঘটনা গলায় এরকম সাপ দিয়ে এবং ঋষি জানতে পারলেন এই তার যে ছেলেটা বাচ্চা ছেলেটা এটা না বুঝে আগে আমাকে না বলে আগেই সাপ দিয়ে দিয়েছে কি এত বড় কথা ঋষিকুল ব্রাহ্মণকুল ক্ষত্রিয়কুলকে রক্ষা করে তার ভজন প্রভাবে এইটি চিরকাল সত্য বলে আমরা জেনেছি আর তারা নাকি অপমান করবে আমার বাবাকে অভিশাপ দিচ্ছি সাত দিনের মধ্যে তাকে তক্ষক দংশনে তার মৃত্যু হবে হায় হায় ব্রাহ্মণের ছেলে কৌশিকী নদীর জল আচমন করে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দেন যা এত বড় সাহস আমার পিতাকে অপমান করে চলে গেছে তার উপযুক্ত ফল পাবে যখন কাঁদতে কাঁদতে যখন ঋষি চোখ খুললেন সব ঘটনা যখন জানলেন এবং এ কথাও যখন জানলেন যে আমার ছোট্ট বালকটা না জেনে অভিশাপ দিয়ে দিয়েছেন রাজনকে ঋষিবর অত্যন্ত দুঃখিত হল হায় হায় এ কি করলে তার নাম পরীক্ষিত মহারাজ সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে তিনি কত ভালোবাসেন কোনো না কোনোভাবে কিছু ভুল হয়েছে আমাদের দ্বারা তা বলে একেবারে তাকে প্রাণদণ্ড দিয়ে দিলে হায় হায় হায় এ কী করলে আজ থেকে সাত দিনের মধ্যে তাকে তক্ষক সংসনে মারা যাবে এরকম একজন ধার্মিক রাধা পৃথিবীতে সুদূর্লভ যে ধার্মিক রাজা থাকলে পরে প্রজাদের কত সুবিধে হয় তাকে তুমি অভিশাপ দিলে আকাশের দিকে তাকিয়ে ভগবানকে কাঁদতে কাঁদতে বল ভগবান এই ছোট ছেলে কিচ্ছু জানে না তার জ্ঞান হয়নি এই যে অভিশাপ দিয়ে ফেলেছে ভগবান তার জন্য তুমি কিন্তু কিন্তু একে কোনো শাস্তি দিও না মনে করো না কিছু স্বাস্থ্যকাররা বলছেন ওই যে ব্রাহ্মণ বালকের ঋষি বালকের মুখ দিয়ে যে অভিশাপটা এসছে সেটা ভগবানের ইচ্ছা এসছে ভগবানের ইচ্ছা এসছে ইচ্ছে করে ভগবান একটা যদি একটা নাটক তৈরি করলেন পুরো একটা পরিবেশ তৈরি করলেন পুরো পরিবেশটা যদি একটা পরিপূর্ণ একটা একটা এমন একটা সিচুয়েশন দাঁড়াবে যে সিচুয়েশনকে কেন্দ্র করে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ করেছিলেন আপনারা জানেন একটা সুন্দর সিচুয়েশন সার্কমট্যান্সেস তৈরি করে এমন একটা সিচুয়েশন করলেন সেই সময়তে গীতা উপদেশ তিনি করেছেন সাতশো শ্লোক এইটুকু সময়ের মধ্যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে কি করে এরকম ভগবানের প্রতি সবই সম্ভব এসব কথা আমি ব্যাখ্যা করে দিয়েছি এতটুকু একটা চোখের পলক যে সময় যেটা আমাদের বিচারে এক পলক সময় একটা চোখের পলক পড়তে ওই সময়টুকুর ভেতরে ভগবান একটা যুগকে ঢুকিয়ে দিতে পারেন একটা যুগ পুরো যুগকে ওইটুকু ফ্র্যাক ফ্র্যাকশন অফ সেকেন্ড ওই সময়টার ভেতরে ওই এত বড় টাইমকে ওর মধ্যে ঢুকিয়ে দিতে পারে আপনাদের এসব কথা বিশ্বাস হবে না আমি আইনস্টাইনের থিওরি টাইম স্পেস ম্যাটার এ নিয়েও কিছু শিক্ষিত সমাজে আলোচনা করেছি তারা এক বাক্যে স্বীকার করে নিয়ে আপনি ঠিক বলেছেন যে টাইম স্পেস এবং ম্যাটার এটা এটা গোলামি করে ভগবানের ভগবান এগুলোর গোলামি করে না বোঝা গেল কি বললাম টাইম স্পেস এবং ম্যাটার এগুলো গোলামি করে ভগবানের ভগবান এগুলোর গোলামি করে না ভগবান এক্ষুনি রয়েছে নন্দগ্রামে কি করে নন্দগ্রামের থেকে মহারাজ চলে যায় অত দূরে আর মূর্খের দল তোমার হিসাবটা তুমি করছো নন্দগ্রাম থেকে এই টাইমে রওনা হলাম এত ঘন্টা লাগবে পায়ে হেঁটে গেলে এত স্পিডে যদি মোটর গাড়ি চালায় এতক্ষণে ঘোড়ার গাড়ি যদি এত তোমাদের ক্যালকুলেশন তোমরা নিজেদের ক্যালকুলেশন জাজমেন্টগুলো অপ্রাকৃতিক জগতে ঢুকিয়ে নিজের মূর্খতাটাকে প্রমাণ করো কি করে হয় মহারাজ রাত্রিবেলা ভগবান সবে বেরোলেন আর বেরিয়ে নন্দগ্রাম থেকে বৃন্দাবন কত দূর যমুনার তীরে মূর্খের দল ভগবানের ক্ষেত্রে এসব বিচার সঙ্গে সঙ্গে চলে যান সময় ভগবানের গোলামি করে তাই যদি হয় তাহলে ওই সময়ের মধ্যে তিনি সাতশো শোকের ব্যাখ্যা করেছেন কি করে তুমি ওটা উড়িয়ে দিতে পারো কোন বিজ্ঞান আছে সব বিজ্ঞান তো এই ভারতবর্ষ থেকে এসছে বাবা জ্ঞান বিজ্ঞান শিল্পকলা নৃত্য যা কিছু যত বিদেশ ল্যাজনাড়ছে এগুলো কার থেকে নিয়ে ভারতবর্ষের থেকে কেমিস্ট্রি এত উচ্চ স্তরে ছিল তখনকার ঋষিরা সময়ে সময়ে লোহাকে সোনাতে কনভার্ট করতে পারত এখনকার দিনও গুপ এই পঞ্চাশ বছর আগেও আমরা জেনেছি মানে পঞ্চাশ বছর আগে এরকম ব্যক্তি ছিল তারা রসায়নবিদ্যা জানত শাস্ত্রেতে এগুলো আছে শাস্ত্রে শ্লোকই আছে এরকম লৌহ যথা রসবিদা যে রসায়ন রসায়নের যোগে স্বর্ণতে পরিবর্তন হয় সেরকম শিষ্য গুরুদেবের মন্ত্রের প্রভাবে চিন্ময়তা প্রাপ্ত হয় এসব শ্লোক কি আছে চিরকাল ধ্রুবতারার মতো ওগুলো লেখা আছে কেউ বুঝতে পারবেন এগুলো বিশ্বাস হয় না মানুষের যত রসায়ন যত পদার্থ ভিক্ষা অনু পরমাণুর কনসেপশন কোথেকে এসছে এখান থেকে তো কণা দাদি জিরোকে আবিষ্কার করেছে সব ভারত আর্যভট্ট থেকে আর সব এখানে সব আজকে তোমাদেরকে বোকা পেয়ে তারা একবারে লুটে নিচ্ছে আর তোমরা বিচার করছো ইউরো সোসাইটিকে নকল করব। করলেই আমাকে সভ্য ভদ্র বলা হবে আর ইউরোপের লোকগুলো এসে বলছে আমরা ছিল পশু আমরা এবার মানুষ হব উল্টো হয়ে গেছে বাল আহার নিদ্যা ভয়ে মাইথনঞ্চ সামান্য মেয়ে তৎ তৎপশুবি নারায়ণা জ্ঞান ও বিশেষ অধিক নারায়ণাম জ্ঞানেন হীনা পশুবি সমানা এই শ্লোকগুলো যদি সমস্ত রাজনৈতিক মহলে করা হয় ইভলিউশন হয় সত্যি কথা আমি বলিনি এগুলো বৈশিষ্ট্য মুনি বলেছেন বিভিন্ন ঋষি মুনি বলেছেন আহার নিদ্রা ভয়ে মৈথুনঞ্চ সামান্য মেয়ে তৎপশুবি নারানা আহার নিদ্রা ভয় এগুলো তো পশুরও আছে মানুষেরও আছে মানুষের তালে কি স্পেশালিটি আছে মানুষের জীবনে স্পেশালিটিটা কি যাতে মানুষকে মানুষ বলা হয়েছে সেটা কি সেটাই উত্তর দিতে গিয়ে সেখানে আমাদের এই বশিষ্ঠমণি বলেছেন আহার ভোজন করার ইচ্ছা পশুর হয় মানুষেরও হয় নিদ্রা মানুষে যায় পশু যায় ভয় ভয় মানুষেরও হয় পশুরও হয় মাইথুন সন্তান সন্তানাদি জন্ম এ মানুষও দেয় পশুও দেয় এগুলোর মধ্যে কি বিশেষ আছে স্পেশালিটি কি আছে সেখানে বলতে গিয়ে এই ঋষি বলছেন জ্ঞান ও বিশেষ অধিক নারায়ণাম তার যে বিচার শক্তি অ্যানালিটিক্যাল জাজমেন্ট ভালো মন্দ বুঝবার ক্ষমতা অত্যন্ত উচ্চ ধী সম্পন্ন মানুষকে এই বুদ্ধি দিয়েছে অত্যাচার ব্যবিচার করবার জন্য নয় ভগবান এগুলো তোমাকে দিয়েছেন এই দানগুলো যে আমাকে এবার উপলব্ধি কর করে আমার কাছে চলে আয় সমাধান হয়ে যাবে অনন্তকালের ইতিহাসে আমার জীবনের যে সমস্যাটা সমাধান হয়ে যাবে এ সম্বন্ধে আমি কালকেও আলোচনা করবো তো জ্ঞানে নহীনা পশুবি সমানা বাস্তবিক যেমন যদি জ্ঞান বিচার না থাকে তাকে পশুর সঙ্গে সমান করেছেন পশু আর মানুষেতে আমরা ছোটবেলায় একটা গান শুনেছিলাম হেমন্ত মুখোপাধ্যায় গাইতেন পশু আজ মানুষেরই নাম মরুতের তো হিংলাজ বলে একটা কি একটা দেবী আছেন সেই মরুভূমি দিয়ে যেতে হয় তাই জ্যোতি পাওয়া যায় সেখানে সেখানে দেবীর একটা কি পড়েছে সেখানে যেতে গিয়ে অর্ধেক মানুষ মরেই যান মরুভূমির ওপর দিয়ে যেতে হয় জ্বলে যায় সেই সময় এইটা আমি শুনেছি এটা বাচ্চা বয়সে যখন স্কুলে পড়তাম পশু আজ মানুষেরই নাম <laughs> শাস্ত্রীয় বিচার তাই মানুষের মানুষত্ব কেবল দুটো চোখ দুটো কান দুটো হাত দুটো পা এইসব আছে এটা মানুষের পরিচয় নয় যাই হোক যে বিচার বলতে গিয়ে আমি এতগুলো কথা বললাম সেটা কি না পরীক্ষিত মহারাজকে আজকে এই যে অভিশাপটা পেতে হলো এর পিছনে একটা গুপ্ত কারণ রয়েছে ভগবত ইচ্ছা ভগবানের যোগমায়া এমন একটা সিচুয়েশন সৃষ্টি করে দিয়েছেন যাতে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের সর্বজন সমক্ষে উদিত হয় ভালো করে প্রচার হয় পরীক্ষিত মহারাজকে যখনই এই অভিশাপের কথা পরিবেশন করা হলো পরীক্ষিত মহারাজ দুঃখিত হওয়া তো দূরের কথা অত্যন্ত আনন্দ পেলেন আজ ভালো হয়েছে আর কোনোদিন যেন এই আজকে যা হয়েছে তা খুব ভালো হয়েছে কোনোদিন যেন এরকম ধরনের স্পর্ধা না হয় আজকে যে অভিশাপ এসছে এটা খুব ভালোই হয়েছে আমার মনে হয় এর পেছনেও ভগবানের সদ উদ্দেশ্য আছে যারা সাধু ব্যক্তি তাদের জীবনে যে কোনো ঘটনাই ঘটুক না কেন তার পেছনে তারা কোনো মঙ্গলের অনুসন্ধান করেন বাইরের দৃষ্টিতে অমঙ্গল মনে হয় এইসব কী হয়ে গেল কিন্তু এর পেছনেও সাধু ব্যক্তি যাদের বৃত্তি যাদের বৃত্তিটা সাধুত্বে পরিণত হয়েছে তারা মনে মনে চিন্তা আজকে দুর্ঘটনা মনে হলো এর পেছনে একটা নিশ্চয়ই ভগবানের কোনো গুপ্ত উদ্দেশ্য আছে ঠিক যেমনভাবে আপনারা যারা শুনেছেন নারদজি মহারাজের পূর্বজন্মের কথা একটা পাঁচ বছরের বাচ্চা তার মা মরে গেলে তার অবস্থাটা কীরকম অসহায় হতে পারে কিন্তু সেই পাঁচ বছরের বাচ্চা যেহেতু সাধুসঙ্গ করেছেন তার ভেতরে সাধুবৃত্তি জাগ্রত হয়েছে তাই জন্য তার দুঃখ তো দূরের কথা বরঞ্চ হৃদয়তে এলো আর যা হয়েছে ভগবানের ইচ্ছায় ভালোই হয়েছে আমার মা আমাকে তো বাইরে যেতে দিতে এই কোথায় যাচ্ছিস এদিকে আয় এখানকার মায়ের একবার বাচ্চাদের কত ভালোবাসে দেখবে জলের সামনে এই ডুবে যাবি রেলগাড়ি ওইখানে রয়েছে এই কাঠা পড়বি এরকম কত স্নেহ বাস্তবিক স্নেহের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না বাস্তবিক যদি কেউ মা সাধু যদি স্নেহ করেন বাচ্চাকে প্রথম উপকার করবেন তার মধ্যে ভক্তির সঞ্চার করবেন আমাদের পূর্বের মাগুলো তো এরামই ছিল যদি না ঘুমোতাম এই রামায়ণের কিছু কথা বলতেন এইভাবেই তো আমাদের এইভাবে শিক্ষা ঘুমোচ্ছিস না আজকে খুশি আসবে শিগগিরই ঘুমো এখন বাচ্চাদের যদি বলা হয় এই খুশি আসবে ঘুমিয়ে পর বলে কোথায় তারকারকে দেখি নিয়ে আসো তো দেখি এইরকম বাচ্চা সব তারা ভয় পাবেই না তখনকার দিনে এরকম একটা সুন্দর পরিবেশ ছিল সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া এখানে ভক্তি বলে একটা ব্যাপার ছিল এখন সব উড়ে গেছে পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে ইন্টারনেট চালাচ্ছে বলে কি কি করে হয় এইসব এইটা কলির প্রভাব কলি মানুষকে বোকা বানাবার জন্য ভগবান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য নানারকম কল্পনা জল্পনা করেছেন একটা মানুষের সমস্ত জীবনটা একটা বোকা বক্সের সামনে ইডিয়েট বক্স টিভির সামনে কেটে গেল সারা জীবন ও সময়টাকে তো কাটাতে হবে আমি ঠিকই তো ছাগল কুকুরও সময় কাটায় মানুষও সময় কাটায় সময়টাকে তো কাটাতে হবে তাই তো সময় আর কাটে না আর যাদের সময় বলে এত অসন্তুষ্ট সময়টা চলে গেল কি করে টের পেলাম না চব্বিশ ঘন্টাকে যদি এক্সটেন্ড করে যদি আটচল্লিশ ঘন্টা একদিন হয় তাহলেও আমরা সন্তুষ্ট হতে পারবো না সারাদিনে এত আমাদের এনগেজমেন্ট আর মানুষে বলে সময়টা তো কাটাতে হবে একটু পার্কে যায় একটু এদিক ওদিক যায় এই বম্বের মানুষগুলো রাত্রিবেলা দুটো তিনটের সময় ঘরে ফেরে জুহু পুহু বিভিন্ন জায়গায় ঘুরে ঘাড়ে এসে এবার ঘুমোতে গেল ঘুম থেকে ওঠে দশটার সময় নটা দশটা এইসব এই মানুষের জীবন তাদের যাক যার যা ইচ্ছে করুক দেশ স্বাধীন হয়েছে কেউ কিছু করলে বাধা দিতে পারবে না দেশ স্বাধীনের তো এই মানে যে যা খুশি করতে পারবে এইটি দেশ স্বাধীনের মানে করুক কোনো অসুবিধা নেই স্বাধীনতার ব্যাখ্যাও আমি করেছি বিভিন্ন জায়গায় লোকে হেসে গুটিও সত্যি যাই হোক এখানে বলা হচ্ছে তাহলে একটা পরিবেশ সৃষ্টি করলেন পরিবেশ সৃষ্টি করে এবার হরিকথা যেন হয় ভাগবত কথার উদয় হয় এই জন্য একটা ব্যবস্থা হয়ে পড়ল পরীক্ষিত মা আনন্দিত হয়ে রাজ্য রাজধানী সমস্ত ত্যাগ করে রাজবেশ ত্যাগ করে এক কাপড়ে সোজা চলে গেলেন কাউকে কিছু সব বুঝিয়ে দিয়ে তোরা থাক আমি আবার চললাম যখন মৃত্যু চলে এসছে সাত দিনের মধ্যে মৃত্যু হবে তা আমার বাঁচবার রাস্তা আমাকেই করতে হবে সোজা চলে গেলেন তিনি গিয়ে সেখানে আমরা দেখলাম হস্তিনাপুরের রাজ সিংহাসন বাদ দিয়ে ইন্দ্রপ্রস্থ হস্তিনাপুর একই কথা একই রাজার আন্ডারে রয়েছে সেখান থেকে চলে চলে গেলেন সুক্তাল ক্ষেত্র সুক্তাল ক্ষেত্রেতে নদীর তীরে গিয়ে একটা টিলার উপরে এখনও সে টিলা আছে আমরা যাই হরিকথা আলোচনা করি সেইখানে সুক্তীর্থ বলা হয় সেখানে গিয়ে তিনি বসে পড়লেন পয়পবেশন কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নেই গঙ্গার দিকে উত্তর মুখ করে তিনি বসে পড়লেন যে যতক্ষণ গঙ্গা সেবা মৃত্যু মুখেতে গঙ্গা সেবা করা ভালো গঙ্গা তুলসী সদ্গতি হয় তিনি বসে পড়লেন আর যত ঋণী ঋষি মুনি তাদেরকে ভগবান ইনফরমেশন খবর দিয়ে দিলেন তখনকার দিনে কিছুই ছিল না হ্যালো বলো এসব ছিল না কি করে যে খবর পেয়ে গেল সব ঋষি ফুল ট্রুপস খবর পেয়ে গেলেন যে পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছেন আর গঙ্গার তীরে বসে আছেন চল সব আমরা যাই সব ঋষি মুনি ঋষি সব তাদের শিষ্য বিষয় নিয়ে সব এখানে যত ঋষি মুনি আছে সব এখানে সব বর্ণনা করেছে অত্রির বৈশি অত্রির বৈশিষ্ট্য শ্রাবণ শরদ্যান অরিষ্ট নেমের ভিগু অঙ্গিরাসা অঙ্গিরাশ্চ পরাশর গাদিসুত অথ রাম ইন্দ্র প্রমোদ সুবাহু মেধা দেবলো হরিষ্ট সেন রাজ গৌতম পিপ্পলাদহ মৈত্রীয় উর্বহ কবশহ কুম্ভ যৌনির দৈপায়ন ভগবান নারদশ্চ অন্যে চ দেবর্ষির মহর্ষির বর্জা রাজস্বী বর্জা অরুণাদয়শ্চ সব চলে গেলেন যত ঋষিমুনি দিক দিগন্ত থেকে সব এসে কোথায় গেলেন বলে খবর হয়ে গেছে পরীক্ষিত মহারাজ মহাভাগবত পাণ্ডব পক্ষের শেষ বংশধর তারপরে বংশধর ছিল আমরা পরে খবর তিনি জন্মে জয় এর পরে হয়েছে তার ছেলে তিনি পয় সেনে বসেছেন এবার নিশ্চয়ই ভগবানের কোনো গুপ্ত রস চলো চলো সব আমরা সব একসঙ্গে যাই সব গিয়ে মুনি ঋষি সব শিষ্য পিছনে ওখানে বসে পড়ল পরীক্ষিত মহারাজ দেখে আনন্দিত আহা কি এমন সুকর্ম করেছিলাম যে সব মুনিদের ডেকে পাওয়া যায় না তারা আজ স্বইচ্ছায় আমার এখানে এসছেন আহা বলে কত আনন্দিত নিশ্চয়ই এখানে কোনো গুপ্ত রহস্য আছে আচ্ছা আপনারা বলুন আমার এখন কি কর্তব্য আমার মাত্র সাত দিন অবশেষ রয়েছে এখন আমার পক্ষে কি করলে ভালো হয় তখন বিভিন্ন ঋষিমণি বিভিন্ন রকম উপদেশ করছেন রাজন আপনার এই করলে ভালো হয় সদ্গতি হবে খুব সুন্দর পরে পরীক্ষিত মহারাজের হৃদয়তে এই অনুভব জাগল যে ব্রাহ্মণ অর্থাৎ সেই ঋষি বালক তো আমাকে অভিশাপ দিয়েছে দ্বিজ প্রসৃষ্ট কক্ষক মানে বলছেন দ্বিজ প্রসৃষ্ট দ্বিজ প্রসৃষ্ট কুহকস্তক্ষক বা দশতু অলম গায়ত কৃষ্ণ গাথা হরিকথা আপনারা কীর্তন করুন আমি এইগুলো শুনতে শুনতে ঋষি বালক এই ব্রাহ্মণ যে অভিশাপ করেছেন তাতে যে তক্ষক আমাকে দংশন করবে আচ্ছা করুক কত দংশন করবে করুক কত দংশন করবে করুক আহা আমার হৃদয় এখন গঙ্গা এই সাধু সন্মুখে যে অপূর্ব পরিবেশ গঙ্গা এতে আমার মন সংলগ্ন আমার ভয় সেরকম নেই উত্তরমুখ হয়ে বসে পড়লেন এইভাবে ভগবত প্রধান আবার সেই একই কথা আসছে মরার সময় এখন বলছে ভাগবত বারবার বলছে ভাগবত প্রধান হ্যাঁ ঋষিমণিরা বলছেন দেখো সবাই মিলে যুক্তি করছে আমরা এই জায়গা ছেড়ে কখনই যাব না যতক্ষণ পর্যন্ত এই মহারাজ ভাগবত প্রধান হ্যাঁ যতক্ষণ দেহটা না ছাড়ে আমরা এখানে থাকবো নিশ্চয়ই একটা গোপন উদ্দেশ্য আছে ভগবানের তারা বুঝে গেছে সবাই মিলে একটা একটা উপদেশ গ্রহণ করলেন নিজেদের মধ্যে বলে আমরা পরামর্শ করলেন তা আমরা এখান থেকে যাব না এখানে নিশ্চয়ই একটা গুপ্ত উত্তর আসবে যে সর্বে বয়ম তাবৎ দিহা অস্মা অস্মাহে অথ কলে বরম যাবৎ সৌ বিহায় লোকম পরম বিরজস্কম বিশোকম যসতি অয়ম যসতি অয়ম ভাগবত প্রধান এই ভাগবত প্রধান মহাভাগবত যতক্ষণ এই ভগবানের পদ প্রাপ্ত না হন বিরজস্কম হ্যাঁ পরম বিরজস্কম হ্যাঁ বিশোকম এই পদ পরম পদকে প্রাপ্ত যতক্ষণ না হচ্ছেন ততক্ষণ আমরা এখান থেকে যাব না এইভাবে যখন নিজেদের মধ্যে পরামর্শ করছেন আনন্দের সঙ্গে রাজা চলে যাবেন রাজারও দুঃখ নেই রাজা বলছেন আমি আমার উপযুক্ত পানিশমেন্ট পেয়েছি আমার মনে হয় এই যে শাস্তি পেয়েছি কারণ প্রথম সন্দেহ হচ্ছে আমার মধ্যে তো কোনোদিন এ ধরনের ভাবনা জাগেনি আজকে কেন হলো আমার মধ্যে তো কোনোদিনই এ ধরনের অবস্থাটা হয়নি আজকে কেন হলো নিশ্চয়ই এ ধরনের এর পেছনে ভগবানের কোনো সৎ উদ্দেশ্য আছে কাজে তিনি ভগবানের ইচ্ছাটাকে অবলোকন করে সন্তুষ্ট আছেন আগেও আমি আলোচনা করেছি ভগবানের ইচ্ছার সঙ্গে জীবগণ নিজের ইচ্ছা মেলাতে পারলে তখনই তারা বাস্তব সুখী হতে পারে তা না সুখ বলে কোনো পদার্থ যে জগতে অন্বেষণ করে সেগুলো বাস্তব সুখ নয় অলিক অলিক বোঝো যেমন মরুভূমিতে যে দেখা যায় জল আছে বলে মরিচিকা সুখেরও লাগিয়া এ ঘর ভাঁদিলু অনলে পড়িয়া গেল আমাদের টিকাকরণ বলেছেন সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিল অনলে পড়িয়া গেল সুখের জন্যই তো ঘরটা করেছিলাম কি হলো ঘরটা একেবারে পুড়ে গেল সর্বনাশ হয়ে গেল সংসার কি বস্তু এই সম্বন্ধে আবার ব্যাখ্যা করব তৃতীয় স্কন্ধ আসুক সংসারের পুরো ডেফিনেশনটা অ্যানালিটিক্যালি আমি করব যদি এখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি থেকে থাকে আমার মনে হয় এ কথা শোনার পর তাকে আর কোনোদিন মায়া স্পর্শ করতে পারে না যদি আমি সত্যি রক্ত জল করে আলোচনা করে থাকি কিছু আশা ছাড়া কাজে আমার মনে হয় যারা বাস্তব শ্রবণ করছেন তাদের এই শ্রবণের সঙ্গে সঙ্গেই তাদের কৃতকৃতার্থ তারা হয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না এখানে এখন একটা বর্ণনা আমি করে আজকের মতো এই বিরাম দেব কালকে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে যে প্রশ্ন করেছিলেন সেই প্রসঙ্গ আসবে এখানে পরীক্ষিত মহারাজের এই অবস্থাতে শ্রী সুখদেব গোস্বামী পরমাংশ চূড়মণি জগতের তিনি এবারে কেউ তাকে ডাকেননি কেউ তাকে ডাকে ডেকে আনেনি ভগবানের ইচ্ছা সেখানে চলে এসছে হই হই পড়ে গেছে আনন্দে আহা বাচ্চা ছেলেগুলো বুঝতে পারছে না তাকে ইট মারছে ধুলি মারছে বলে একটু ল্যাংটু বাবা কোথা থেকে কি পরমাংশ শ্রেষ্ঠ ষোলো বছরের বয়স এর কিছু আমি খালি শ্লোকটা পরে আমি আজকে শেষ করব বলছে যখন ঋষিমুনিরা নিজেদের মধ্যে এইসব আলোচনা করছেন তত্রাভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া গাম অটমান অনপেক্ষক অলক্ষ লিঙ্গ নিজলাবতুষ্ট বৃতশ্চ বালৈরবধূত বেশ তাম দাষ্টবর্ষ সুকুমার পাদ করোর্বাহবাংশ কপোলগাত্রম চার্বায়তাক্ষ উন্নসতুল্যকর্ণ শুভ্রাননম কম্বুসুজাতকণ্ঠম নিগূরযক্তম নিগূরযক্তম পৃথতণ্ড বক্ষসম আবর্তনাভিম বলিগুলবোদরঞ্চ দিগম্বরম বক্র বিকীর্ণ প্রলম্ব বাহুম সমরোত্তমাভম শ্যামম সদা পিব্বয়ঙ্গলক্ষা স্ত্রীণাম মনগুরুচিরস্মিতেন প্রত্যুত্থিতাস্তে মনয় শাসনেভ্যো তল্লক্ষণজ্ঞা অপি গুরবর্চসম वाछा कल्पतरुवश्य कृपा सिंधु व्यवच पतितानंग पावन वैष्णव्यो नमो